যখন পাপের ভার ধরা পৃষ্ঠকে কলঙ্কিত করে সেই সময়ে কুরুক্ষেত্র যুদ্ধের অবসানের পর কৃষ্ণ ইচ্ছা করলেন তার লীলা সাঙ্গ করতে সবরের সরাঘাতে লীলাময় শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ হল তারপর গিয়ে কলিত প্রবিষ্ট হল সেই পার্থিব শরীরের সৎকারের জন্য অর্জুন অগ্নিসব যোগ করলেন অর্জুন সেই নাভি কমলকে সমুদ্রে বিসর্জন করলেন নাভিকমল সমুদ্রে ভেসে চলেছিল কিন্তু তারপর কোথায় অন্তর্ধান হলো কেউ তার সন্ধান পেল না তারপরে তারপরে কি হলো গোসাই সারা সৃষ্টি ভাবনায় পড়ল এই জম্মুদ্বীপ ভারত খণ্ডতে বালব্য নামক রাজ্যের রাজা ইন্দ্রদম্ন আর রানী গুন্ডিজা পরম বৈষ্ণব আর পরম বৈষ্ণবী তাদের মনেও সেই আকুলতা তার দর্শন পাওয়ার জন্য প্রার্থনা আর আরাধনা কিন্তু কোথায় তিনি ডেকে ডেকে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল অথচ প্রভুর দর্শন ধ্যানেও মিলল না অধৈর্য হয়েও না গঙ্গিচা নিষ্ঠা থাকলে প্রভু নিশ্চয়ই দর্শন দেবেন যদি নিষ্ঠা নেই তবে জীবন রেখে লাভ কি ভুলে যেও না গঙ্গিচা এ জীবন এ দেহ এ প্রাণ এ সবই হচ্ছে তাঁরই দান তাঁর সেই সৃষ্টিকে অপমানের অধিকার আমাদের নেই আমার অন্তরাত্মা করেছে প্রভু নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন তিনি মায়াধর তার মায়া দেবতার মধ্যেও অবচয় তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন কবে পরীক্ষা শেষ হবে প্রভু ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু অন্তর্জামী যদি আমার পূজা তপস্যা আরাধনায় তুমি সন্তুষ্ট নও যদি কাউ ধ্যানে তোমার দর্শন না পাই তাহলে সাক্ষী থাকো দশদিক পাল সাক্ষী থাকো দেবতা মন্ডলী সাক্ষী থাকো চন্দ্র সূর্য জ্বর উপবন কাল কাল সূর্যাস্তের পূর্বেই আমি তুমি এমন শপথ করো না রানী মহারাজ বিষ্ণু শূন্য মন্দির যা প্রাণ বিনা দেহই তাই আর প্রাণ শূন্য দেহ যেমন চাহি ইন্দ্রদম্নও তেমনই যদি আমাকে বাঁচাতে চান তাহলে বলুন কোথায় বিষ্ণু কোথায় আছেন তিনি নারায়ণ নারায়ণ নারায়ণ দেবশী নারায়ণ নারায়ণ নারায়ণ আরো অন্বেষণ করছিলে বোধ হয় মহারাজা নারায়ণের নারায়ণ তো তোমার মনোমন্দিরেই মহারানী গুন্ডিচা কিন্তু ধ্যান করলে কেন তার দর্শন মেলে না লক্ষ কোটি বর্ষ কেটে যায় তার দর্শন আশায় যুগ যুগ কেটে যায় তাকে খুঁজে খুঁজে তিনি কি অত সহজে পাওয়ার বস্তু মহারানী মহারানী গুন্ডিচার অভিলাষ সাকারে বিষ্ণুকে পূজা করার কিন্তু কোথায় তিনি তার আকার কোথায় দেবশ্রী আপনি কথা কইছেন না না আপনি আমাদের সঙ্গে ছলনা করছেন দেবশী নারায়ণ নারায়ণ ছলনা করব না বলেই তো তোমাদের কাছে এসেছি শোনো ইন্দ্রদুম্ন কৃষ্ণ নীল মাধব রূপেতে পূজিত হচ্ছেন কোথায় বলেন হোক সেখানেই জন্য যদি রাজ্য ঐশ্বর্য ত্যাগ করতে হয় তাও আমি করতে প্রস্তুত কিন্তু কোথায় পূজা পাচ্ছেন তিনি কোথায় কোথায় দেবর্ষী নারায়ণ নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের দেহাবসনের পরে তার নাভি কমল নীলমাধব রূপে এই ধরাধামের কোথাও না কোথাও পূজিত হচ্ছেন যদি পারো তাকে খুঁজে বার করো কে বলছি আপনার সাহায্য বিনা তাকে পাওয়া কখনো সম্ভব নারায়ণ নারায়ণ তিনি ইচ্ছাময় নিজের ইচ্ছায় প্রকটিত না হলে অন্যের শক্তি নেই তবে তোমার ভক্তি শ্রদ্ধা অর্থবল লোকবল ধৈর্য সবই আছে হয়তো তোমারই দ্বারা প্রকাশিত হওয়া তার ইচ্ছা তুমি তোমার লোকজন পাঠিয়ে একবার চেষ্টা করে দেখো নারায়ণ নারায়ণ কিন্তু মনে রেখো অনুসন্ধান করার লোকদের মনে ভক্তি থাকা আবশ্যক নারায়ণ নারায়ণ নারায়ণ ঠিক আছে আমি লোকজন পাঠাবো পৃথিবীর প্রতিটি কোণে যদি তার করুণা হয় তাকে নিশ্চয়ই পাবো তুমি ধৈর্য ধরো রানী জিতেন্দ্র মহিপতি বিম্বাধর তোমাদের সমস্ত কথা বুঝিয়েছি জিতেন্দ্র তুমি বর্তমানে উত্তর দিকে যাত্রা করো মহিপতি বিম্বাধর তোমরা দক্ষিণে পশ্চিমে যাত্রা করো তাহলে কাল বিলম্ব না করে শুভযাত্রা আরম্ভ করো বিদ্যাপতি কোথায় আমি এসে গেছি কেন আমায় স্মরণ করলেন বিদ্যাপতি এ ধরাধামে বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন তাকে খুঁজে বার করতে হবে তোমার উপর আমার অসীম ভরসা প্রতিটি তোমাকে যে কাজ দেয়া হয়েছে তুমি হাসতে হাসতে সম্পাদন করেছো আজও তার ব্যতিক্রম হবে না রানীমা তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হলেও অসাধারণ বীর অসীম সাহসী তার জন্য আমি তোমাকে সব থেকে দুর্গম পথ পূর্ব দিকে দায়িত্ব দিয়েছি বলো বিদ্যাপতি এই কাজ কি তুমি করতে পারবে না আপনার আশীর্বাদ আর প্রভুর দয়া পেলে আমি অবশ্যই কাজ সম্পন্ন করতে পারবো তুমি যাবার পর আমি অনশন ব্রত আরম্ভ করবো যদি তুমি সফল হয়ে না ফেরো তাহলে এই অনশন ব্রতই হবে আমার শেষ ব্রত আজ থেকে ঠিক এক বছরের মধ্যে আমার কাছে আপনি নীলমাধবের সংবাদ পাবেন নচেত অন্য কারো মুখে আমার মৃত্যু সংবাদ পাবেন এই হলো আমার পণ বিদ্যাপতি বিদ্যাপতি ধন্য বিদ্যাপতি ধন্য তোমার কাছে এই পুরুষোচিত সংকল্পই আমি আশা করেছিলাম যাও বিদ্যাপতি বিলম্ব করো না তুমি সফল হবে বিদ্যাপতি তুমি সফল হবে জানি তুমি বিদ্যাপতির উপর বিশ্বাস রাখো Thank you. আর চলতে পারছি না আমি তোকে এনে মানুষ বড় অসুবিধায় পড়েছে বারবার মানা করলাম শিবিরে থাক বললাম তোর ওই একদিন কিছুতেই শুনবি না